আয়সা রদিল্লাহ তালাহ্ন হতে বর্ণিত মাকজুম গোত্রের এক চোর নারীর ঘটনা কুরাইশের গণ্যমান্য ব্যক্তিবর্গকে অত্যন্ত উদ্বিগ্ন করে তুলল এ অবস্থায় তারা বলাবলি করতে লাগলো এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে কে আলাপ করতে পারে তারা বলল একমাত্র রসুল সাল্লাহ সাল্লামের প্রিয়তম উসামা ইবনু জয়েদ রদিল্লাহ তালাহু এ ব্যাপারে আলোচনা করার সাহস করতে পারেন উসামা রদিল্লাহ তালাহু নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে কথা বললেন নবী সাল্লাহ সাল্লাম বললেন তুমি কি আল্লাহর নির্ধারিত সীমালঙ্ঘনকারিণীর সাজা মৌকুফের সুপারিশ করছো অতপর নবী সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে খুদ্বাই বললেন তোমাদের পূর্বের জাতিসমূহকে এই কাজই ধ্বংস করেছে যে যখন তাদের মধ্যে কোনো বিশিষ্ট লোক চুরি করত তখন তারা বিনা সাজায় তাকে ছেড়ে দিত অন্যদিকে যখন কোনো অসহায় গরিব সাধারণ লোক চুরি করত তখন তার উপর হজ জারি করত আল্লাহর কসম যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কন্যা ফাতিমাহ চুরি করত তাহলে আমি অবশ্যই তার হাত কেটে দিতাম